www.almodina.com ভূমিকা স্বরূপ গতকাল কয়েকটি কথা বলা হয়েছিল যে কোরআনে করিম আমাদের কাছে এসেছে কেন কোরআনে করিম দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি প্রথম নম্বর কথা ছিল কোরআনে কারিম আমাদের কাছে এসেছে আমাদেরকে গভীর কূপের তলা থেকে পুনরায় আমাদের আদি বাসস্থান বাপের বাড়ির জান্নাতে পৌঁছানোর জন্য দুই নম্বর বলা হয়েছিল যে কোরআনে কারিম এসেছে কূপের তলার অন্ধকার দূর করার জন্য তিন নম্বর কোরআনে কারিম আমাদের কাছে এসেছে আমরা যে আমাদের বাস্তব বন্ধু আল্লাহ আলমিন থেকে অনেক দূরে সরে আছি বিচ্ছের অবস্থায় আছি এই বিচ্ছেদ বেদনা লাঘব করার জন্য চার নম্বর কোরআনে কারিম আমাদের কাছে এসেছে অতি সহজে এবং দ্রুত গতিতে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা ছিল চতুর্থ নম্বর কথাটি গতকাল বলা হয়নি হাদিস শরীফে আছে আফতাবুল এবাদাতে তেলাওয়াতুল কোরআন এবাদতের মাধ্যমে বন্দা আল্লাহ রবুল আলমিনের নৈকট্য লাভ করে তেলাওয়াতে কোরআন যেহেতু উত্তমতম এবাদত তাই এর মাধ্যমে অতি দ্রুত গতিতে আল্লাহ আব্দুল আলমিনের নৈকট্য লাভ হয় ইমাম বুখারি রাহেমহুল্লাহ তালা উস্তাদ ইমাম আবু বক ইমাম আহমদ বিন হাম্বেল রাহেমহুল্লাহ আল্লাহ আব্দুল আলমিনকে স্বপ্নে দেখেছেন নিরানব্বই বার এরপর আফসোস করতেছিলেন যে একটি অতীব প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল সুযোগ হয়নি তাই জিজ্ঞেস করতে পারিনি অন্তত আর একটিবার যদি স্বপ্নযোগে জিয়ারত হতো আল্লাহ আলমিনের ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতাম আল্লাপাক মেহরবানি করে স্বপ্নযোগে আরেকবার জিয়ারত দিলেন ওই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার সুযোগ হাতে আসে এমন সুযোগ যদি আমাদের হাতে আসে কি জিজ্ঞেস করব আমরা হয়তো জিজ্ঞেস করব ইয়া আল্লাহ কি কাজ করলে হ্যান্ডেল পোস্টার মিটিং মিছিলের ঝামেলা ব্যতীত রাষ্ট্রপ্রধান হওয়া যায় প্রধানমন্ত্রী হওয়া যায় একটু বলে দিন অথবা জিজ্ঞেস করতাম যে আল্লাহ চাষাবাদ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ঝামেলা ব্যতীত রাতারাতি কোটি কোটি টাকার মালিক কিভাবে হওয়া যায় একটু বলে দিন কিন্তু ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না কারণ যে যা চিনে সে তা কিনে ইমাম জানেন যে এই সম্পদ বলো ক্ষমতা বলো শক্তি বলো এগুলো এখন আছে তো তখন নেই এগুলো অনেক সময় আমাদের মুসিবতের কারণ হয়ে দাঁড়ায় আজ আমি ক্ষমতাধর আমার আতঙ্কে কোটি মানুষ ঘুমাইতে পারে না কালকে দেখি আমি জেলখানার ভিতরে এই তো দুনিয়ার অবস্থা তাই ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না যে কথা জিজ্ঞেস করলেন বাস্তবে অতীব জরুরি কথা প্রয়োজনীয় কথা কি জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনাকে পাওয়া যায় আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনার নৈকট্য লাভ করা যায় কি কাজ করলে দ্রুত গতিতে আপনার কাছে পৌঁছা যায় আল্লাহ আমি জবাব দিলেন কালাবে দিলাবাতে কালামী পরিমাণ আমার কালাম কোরআন কারিম তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে আমাকে পাওয়া যায় আমার কালাম কোরআন কারিম তেলাওয়াতের মাধ্যমে সহজে দ্রুত গতিতে আমার নৈকট্য লাভ করা যায় কোরআন কারিম এসেছে দ্রুত গতিতে আল্লাহ আমিনের নৈকট্য লাভের জন্য এখানে আবার আমাদের দেশের একটি সম্প্রদায় একটি প্রশ্ন করেন যে আল্লাহ আবুল আলমিনকে স্বপ্নে দেখা সম্ভব নয় এনারা এনাদের পরিচয় দেন আহলে হাদিস নামে তাদের কাছে আমার জিজ্ঞাসা স্বপ্ন কি আমি দেখি না আমাকে কেউ দেখায় আমাকে দেখায় আল্লাহ আব্দুল আলমিন দেখায় তো স্বপ্নে দেখা পাককে সম্ভব নয় মানে আল্লাহ পাকের জন্য স্বপ্ন যুগে কারো সাথে সাক্ষাৎ করা সম্ভব নয় অথচ আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান সব কিছুর উপরে তার শক্তি আছে তিনি সব কিছু পারেন কিন্তু তাঁর আল হাদিসের ঢাকনায় পড়ে কোরআনে কারিমের আয়া ভুলে গেছেন আল্লাহকে স্বপ্ন দেখা সম্ভব নয় স্বপ্ন তো আমার আল্লাহ দেখাবে আমি যদি নিজে দেখতাম তাহলে সম্ভব নয় বলা যেত দেখাতেছেন আল্লাহ এখানে সম্ভব নয় প্রশ্ন আসেন যাই হোক তো কোরআনে কারিম এসেছে দ্রুত গতিতে অতি সহজে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা আমার আহার ভাইয়েরা এখানে আরেকটি প্রশ্ন করেন বুঝা ব্যতীত শুধু তেলাবাদ করলে লাভ নেই কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন কালা বে তেলাবাতে কালামি আমার কালাম তেলাবাতের মাধ্যমে দ্রুত গতিতে আমাকে পাওয়া যায় আমার নৈকট্য লাভ করা যায় ইমাম পুনরায় প্রশ্ন করলেন এদেরকে ইমাম বলা হয় এদেরকে মুস্তাহেদ বলা হয় ইয়া আল্লাহ তেলাওয়াত কি বুঝে শুনে করতে হবে নাকি না বুঝে করলেও চলবে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কালা বেফাহমিন আও বেলা ফাহমিন বুঝে শুনে করলেও হবে না বুঝে করলেও চলবে আমার আল্লাহর দয়ার কোনো সীমা আছে কোটি কোটি বন্দা কালাম বুঝবে না কিন্তু বিশুদ্ধভাবে কালাবাদ করতে পারবে তাই এরা কি মাহরুমার বঞ্চিত থাকবে এরা মাহবুমার বঞ্চিত থাকবে কিন্তু আহাল হাদিস ভাইয়েরা বলেন যে না না বুঝে তেলাওয়াত করলে লাভ নেই দৃষ্টান্ত দেন ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলেন তো এটা বারবার করি ঔষধ সেবন করি না এতে কি আরোগ্য লাভ হবে হবে আল্লাহ কোরআনে কারিমকে ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে দৃষ্টান্ত দেয়া কোরআনের সাথে বেয়াদবির সামিল বরং আমরা তো বলবো প্রেসক্রিপশন মনে করার কারণে কোরআন যে আমাদের রুহানের চিকিৎসার জন্য এসেছে সেই চিকিৎসা নিতে অক্ষম হয়ে গেছে চিকিৎসা নিতে পারতেছে না ইমামকে না মানার দরুন তাকলিফ না করার কারণে মজহাব অমান্য করার ফলে কোরআনে কারিম কি বলে হাদিস কি বলে এটা বুঝতে অক্ষম এক লোক আসার খেয়ে পড়ছে দরজার সামনে আসার খেয়ে পড়ে কোমরের হাড়ে প্রচণ্ড ব্যথা পেয়ে গেছে ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য ডাক্তার মলম দিলেন প্রেসক্রিপশনে লেখা দিলেন অমক মলম ব্যবহার করতে হবে তো যে বেচারা আছাড় খেয়ে পড়েছে জিজ্ঞেস করতেছে ডাক্তার সাহেব মলম কোথায় ব্যবহার করবে তো যেখানে ব্যথা পাইছেন ওইখানে লিখিতভাবে দেন প্রেসক্রিপশনে ডাক্তার লিখিত দিল যেখানে ব্যথা পাইছেন ওইখানে মলম ব্যবহার করবেন দৈনিক তিনবার বেচারা দৈনিক তিনবার দরকার সামনে আসেন যেখানে ব্যথা পাইছে ওইখানে মলম মালিশ করে রাস্তায় সাতটাখানে মালিশ করার জন্য ডাক্তার বলছে এক সপ্তাহ ব্যথা সেরে যাবে এক সপ্তাহ মালিশ করছে দরজার সামনে গেটের সামনে রাস্তা ব্যথা সারে না এক সপ্তাহ পর আবার গেছে ডাক্তারের কাছে ডাক্তার সাহেব দৈনিক তিনবার মলম মালিশ করলাম ব্যথা তো সারল না আরও বেড়ে গেছে বেড়ে গেছে না বাড়াক্তার কথা আমার এতদিনে ভালো হয়ে যাওয়ার কথা কয় না বেড়ে গেছে ঠিকভাবে মালিশ করছেন তো করছি কোথায় করছেন যেখানে ব্যথা পাচ্ছি সেখানে সে একটু দেখান তো ও তাহলে একটু অপেক্ষা ওরা রিক্সা খবর দিতেছে রিক্সা আসুক তো ব্যথা দেখাবেন রিক্সার কি কাজ ও ব্যথা তো ভাসি দরকার সামনে রিক্সা ছাড়া এত দূর রাস্তা হেঁটে যাওয়া আপনার কষ্ট হবে সময়ও লাগবে রিক্সা রিক্সা নিয়ে ডাক্তারকে ওইখানে নিয়ে গেছি তো এই দেখেন মলম মালিশ করতে করতে রাস্তা পিছলে হয়ে গেছে তো এই বেচারা তো প্রেসক্রিপশন অনুযায়ী মলম মালিশ করছে আসলে প্রেসক্রিপশন সে বুঝছে বুঝে যেখানে ব্যথা পাইছো সেখানে মালিশ করার অর্থ কী ছিল তোমার দেহের যেখানে ব্যথা পাইছো এখানে মালিশ করো কিন্তু ডাক্তারের কাছ থেকে ভালো করে বুঝে নেয়নি কোনো ওস্তাদ আর শিক্ষক থেকে ভালো করে বুঝে নেয়নি যার ধরুন এই ভুল করে বসছে মালিশ করতেছে ওই রাস্তায় দরকার সামনে তো সারা জিন্দিগিও যদি এখানে মলম মালিশ করে ব্যথাটা হবে না বরং যাইতে আসছে ব্যথা আরও বাড়বে কাজ ইমাম না মানার কারণে মজহাব অমান্য করার কারণে কোরআন হাদিস কি বলে এটা বুঝি না বলে একটা বুঝি আর একটা হ্যাঁ যদি ইমাম মানতাম প্রস্তাব মানতাম তো তাহলে এই ভুলটা আমাদের হইত না তাই মজহাব মানা ইমাম মানা অপরিহার্য বারো তেরোশো বছর থেকে পুরা দুনিয়ার উন্মতে মুসলিমা ইমাম মেনে আসছে এবার মধ্যখানে এসে কয়েকজন কয় না ইমাম মানা তো শিরিক এটা মানা যাবে না মসজিদে নামাজ পড়তে হলে হয় ইমাম হয়ে পড়বেন না হয় মোত্তাদি হয়ে পড়বেন এখন এক ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে না মোক্তাদি হয় না ইমামের দা করে না বরং ইমামকে দেয় গালি আর মোক্তাদির সাথে করে মারামারি এই লোকটা কেমন চিন্তা করুন তো ইমামতের যোগ্যতা রাখে না মোক্তা দিয়ে হয় না ইমামের একটা দাও করে না ইমামকে দেয় গালি আর মোক্তাদির সাথে করে মারামারি আহলে হাদিস ভাইদের অবস্থা এখন তাই মোস্তাহেদ হওয়ার যোগ্যতা নেই ইস্তাহাদের যোগ্যতা নেই কিন্তু তাকলিদও করবে না তো ইমামও হইতে পারে না আর মোকাল্লেদও হয় না বরং করে কি ইমামকে দেয় গালি আর মোকাল্লেদের সাথে করে মারামারি তাহলে বলেন তো এটার অবস্থা কী হবে প্রশ্ন করে এক ইমাম কেন মানব যদি কোরআন হাদিস বুঝার জন্যই মানতে হয় তো একজন কার কেন মানব যখন যাকে ইচ্ছা তখন তাকে মানব আরে আপনার এলাকায় মসজিদ আছে একটি তো আপনি নামাজ পড়তে হইলে এই মসজিদের যে ইমাম এর পিছনে কে পড়বে এখন যদি কেউ প্রশ্ন হয় এক ইমামের পিছনে কেন নামাজ পড়বো আর মসজিদ একটি ইমাম একজন তো এর পিছনে পড়বেন না তো কার পিছনে পড়বেন কীভাবে পড়বেন তা আমাদের এলাকায় মজাব আছে একটি ইমাম আছেন একজন এই এলাকায় বাংলাদেশে মজাব চলে হানাফি মজাব ইমাম একজন ইমামে আজম ইমামুল আইমা আবু হানিফা রাহেমুল্লাহ তো তাকে মানা ছাড়া আর কোনো গতি আছে গতি নেই এই জন্য একজনকে মানতে হয় এক মজাব মানতে হয় যাই হোক কোরআন কারিম চাই বুঝে পড়ি চাই না বুঝে পড়ি আল্লাহ পাক বলেন উভয় অবস্থা আমার নৈকট্য লাভ করে যদি বুঝে পড়ায় সত্য হইত হজরত রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই হাদিসটি বেকার আর বিথা মানতে হয় কি হাদিস মান কারানা হরফান মান কারা আল কোরআনা যে কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে পড়বে আল্লাহ হাসানা তাকে হাসানা দেয়া হবে কি অর্থ বল হাসানা তো আসছে আমসা এক হাসানা দশ নাকি সমান তার মানে একটি অক্ষর পড়লে দশ নাকি সে পাবে আচ্ছা, এক অক্ষর পড়লে এর কোনো অর্থ হয় কোরআন একাডেমির একটা অক্ষর পড়লে অর্থ হয় অর্থ হতে হলে একটা শব্দ লাগবে বাক্য লাগবে তারপরে অর্থ হবে এক অক্ষর তো শব্দ হয় না এক অক্ষর তো বাক্য হয় না তারপরও নবী বলতেছেন কি দশ নাকি পাওয়া যাবে তাহলে নবী ভুল বলছেন এরপরে আরো পরিষ্কার করে নবী বলতেছেন লাম ও আলিফলাম আমি এক হরফ আর এক অক্ষর বলতেছি বরং আলিফ একটি ভিন্ন অক্ষর লাম আরেকটি ভিন্ন অক্ষর বা আরেকটি ভিন্ন অক্ষর তিনটি ভিন্ন অক্ষর পড়া মাত্র তিন দশে তিরিশ নেকি লামায় আসবে তিন নম্বর কথা বিভিন্ন সুরার সামনে যে কিছু অক্ষর আছে এগুলোকে আরবি পরিভাষায় বলা হয় ওরুফে মোকাত্তারাত যেমন সুরায় বাকারার শুরুতে আলিফলাম সুরায় ইয়াসিনের শুরুতে ইয়াসিন তাহার শুরুতে তাহা সুরে কাফের শুরুতে কাফ সুরে সাদের শুরুতে সাদ এই অক্ষরগুলোর পরে প্রত্যেকটি তাফসিরি কিতাব খুলে দেখুন লেখা আছে আল্লাহু আলামু দিহি বেজালিক এর কি অর্থ কি ব্যাখ্যা কি তাফসির কি বিশ্লেষণ আল্লাহ পাকে ভালো জানেন এগুলো আল্লাহ পাক আমাদেরকে জানাননি যদি অর্থ বোঝা ছাড়া কোরআন করলে লাভ না হইত এই অক্ষরগুলোর যে অর্থ কেউ বুঝি নেন আল্লাহ পাক বেকার কোরআন কারিমের মধ্যে অর্থ অক্ষরগুলো এমনি দিয়ে দিয়েছেন লাভ ছাড়া আল্লাহ পাকও বিনা লাভে বিনা উদ্দেশ্যে কাজ করে অসম্ভব কথা তাহলে বোঝা গেল বুঝে তেলাবাদ করি আর না বুঝে তেলাবাদ করি উভয় অবস্থায় আমল নামায় সব আসবে উভয় অবস্থা আল্লাহ পাকে নৈকট্য লাভ হবে উভয় অবস্থা দ্রুত গতিতে অতি সহজে আল্লাহ পাকের কাছে পৌঁছা যায় ভূমিকা স্বরূপ এই চারটি কথা রইল এক নম্বর কোরআনে কারিম এসেছে আমাদেরকে গভীর কূপের তলা থেকে তুলে বাপের বাড়ি জান্নাতে পৌঁছানোর জন্য দুই নম্বর কূপের তলা থাকে অন্ধকার কোরআনে কারিম এসেছে অন্ধকার দূর করে আলোদানের জন্য তিন নম্বর আমরা বিচ্ছেদ অবস্থায় আছি আমাদের বাস্তব বন্ধু আল্লাহ রবুল আলমী থেকে এই বিচ্ছেদ বেদনা লাঘব করার লক্ষ্যে এসেছে কোরআনে কারিম চার নম্বর কোরআনে কারিম এসেছে অতি সহজে দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহ তাকে পাওয়া যায় এবার আসে কোরআনে কারিমের প্রথম আয়াত বিসমিল্লাহ রহমান রাহিম কোরআনে কারিম খুললে কোন আয়াতটি আমরা প্রথমে দেখি বিসমিল্লাহ রহমান রহিম এক রেওয়ায়ত অনুযায়ী হেরা হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম নাজিল হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারি খুলে দেখুন লেখা আছে একরা বিষ্ণু রব্বিকের আগে নাজিল হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই রেওয়ায়ত অনুযায়ী কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ আর কোরআন যেভাবে আমাদের সামনে এখন সাজানো আছে এভাবেও কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ রহমান এই প্রথম আয়াতের প্রথম অক্ষর বা বা সিন জের বিস এখানে তাফসিরে রুহুল মানি তাফসিরে রুহুল বয়ান সহকারে বিভিন্ন তাফসির গ্রন্থে একটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে প্রশ্নটি হল আরবি অক্ষর কেউ উনত্রিশটি বলে কেউ সাতাশটি বলে কেউ আরো কম বলে এই অক্ষরগুলোর মধ্যে প্রথম অক্ষরের নাম আলিফ আলিফ দিয়ে আরবি বর্ণমালা শুরু হয় আল্লাহ পাকের কালাম শুরু হইল বা দিয়ে ইসমিল্লাহ রহমান রাহিম যদি আলিফ দিয়ে শুরু হইত তাহলে অক্ষরের শুরু আলিফ কালামের শুরু আলিফ শুরু শুরু মিল থাকত কিন্তু আল্লাহ পাক আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কেন শুরু করলেন এর রহস্য কি বিভিন্ন তাফসির গ্রন্থে এর দশটি রহস্য উল্লেখ আছে এর দশ রহস্যের প্রথম রহস্য আল্লাহ রব্বুল আলমিন যখন বা অক্ষরটি সৃষ্টি করলেন এই বর্ণমালাগুলো অক্ষরগুলো তো আমার আল্লাহ সৃষ্টি আমরা যেমন সৃষ্টি অক্ষরগুলো আমার আল্লাহ সৃষ্টি সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন বা তোকে আমি নোক্তা দেব নোক্তা মানে বিন্দু বিন্দু দেব কয়টি নিবি জানতে চাই আল্লাহ পাক যদি আমাদের কাছ থেকে এমন জানতে চান কয়টি নিবি আমরা কি বলতাম আমরা হয়তো বলতাম গণনার শেষ সংখ্যা যেটা এতগুলো নিব কারণ কমের দিকে আমরা চাইতে জানি না আমাদের সব সময় চাহিদা হয় বেশি কম আমার কাছে আসুক এটা আমাদের ধর্মের মধ্যেই নেই আমাদের মাঝে আমরা চাই যে বেশি যত বেশি হোক দরকার হোক বা দরকার না হোক বেশি চাই এটা আমাদের চাহিদা এর বেশির কথা একটি ঘটনা মনে পড়ে হাকিমুল মোহাম্মদ মুজাদ্দুল মিল্লাত হজরত শাহ শাহ আলী থানবী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন এক যুবক বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়ি বিয়ে করার মতো বয়স না হলে তো আর বিয়ে করে তার মানে অন্তত বিশের উপরে বয়স এত বয়সের পরেও যুবক একটি বদ অভ্যাস ছাড়তে পারেনি কি বদ অভ্যাস রাত্রে শুইলে ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে দেয় বালিশ ভিজাই দেয় এখন নতুন বউ দেখে তার সামনে বিছানায় প্রস্রাব করে বড় লজ্জার কথা মানুষ আলোচনা সমালোচনা করে অমুকের জামাই বিছানায় প্রস্রাব করে বেচারি লজ্জা করে তো নতুন বউ সরম বেশি স্বামীকে কিছু বলে চলে না কিছুদিন যাওয়ার পর যখন একটু সরম ভাঙছে একদিন শুইতে এসে বলতেছে আপনি এটা একটা কাজ করেন কি এত বড় হয়ে গেছেন বিয়ে শাদি করছেন এখনো বিছানা প্রস্রাব করে এটা বাদ দিতে পারেন না স্বামী বলে আমার দোষ নেই তো প্রস্রাব করেন আপনি আপনার দোষ নেই দোষ কি আমার কয় না তোমারও দোষ নেই তো আমারও দোষ নেই আপনারও দোষ নেই দোষ কা প্রস্রাব কীভাবে হয় কাকার মধ্যে তো স্বামী বলতেছে দেখো শোয়ার পর আমার ঘুম আসে ঘুমের ঘুরে দেখি আমার প্রস্রাবের প্রয়োজন তখন একজন মুরব্বী হারিকেন হাতে করে আমার কাছে আসেন এসে বলেন চলো তোমাকে প্রস্রাবখানায় নিয়ে প্রস্রাব করাই আমি আগের যুগে বস্তাবখানা পায়খানা কোথায় থাকতো ঘরের ভিতরে না বাইরে ঘরের ভিতরেও যদি পায়খানা প্রস্রাবের প্রয়োজন পড়তো তো দৌড় দিত বাইরে এখন জমানা উল্টে গেছে ঘরের বাইরে প্রস্রাব পায়খানা দরকার তো দৌড় দেবো দিকে ঘরের দিকে পায়খানা করার জন্য আগের যুগে বলা হতো বাকির নিচে অন্ধকার এখন বাকির উপরে অন্ধকার নিচে কোনো অন্ধকার নেই জমানা কি পরিমাণ উল্টিছে দেখেন তো এই বেচারা বলে মুরব্বী হারিকেন হাতে করে আসে আর বলে চলো তোমাকে প্রস্রাব করাই আনি তো আমাকে মুরব্বী নিয়ে যান প্রস্রাব খানায় আগে আগে হারিকে নিয়ে চলেন আমি তার পিছনে পিছনে হারিকে যাই খানায় বসে ঠিকঠাক প্রস্রাব করি প্রস্রাব যখন শেষ হয় আমি উঠে পিছনের দিকে তাকাই দেখি হারিকেনও নেই মুরব্বীও নেই এর মধ্যে দেখি কাঁতাবালি সব ভিজে কাটছে আমার দোষ নেই দোষ এই মুরব্বীর এই কাজটা করায় স্ত্রীর তো গুজার বাকি রয়নি মুরব্বীকে বড় মেয়ে শয়তান স্ত্রী বলে আরে এরা চাইলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারে আমরা গরিব মানুষ ভবিষ্যতে যদি এই মুরব্বীর সাথে কখনো সাক্ষাৎ হয় একটু টাকা পয়সার কথা বলবেন যে কিছু টাকা পয়সার ব্যবস্থা করলে উপকৃত হতেন আচ্ছা ঠিক আছে স্বামী স্ত্রী পরামর্শ করে যখন শুনছে ঘুম আসছে আগের নেই প্রস্তাবের প্রয়োজন মুরব্বী হারিকে নিয়ে হাজির আসো তোমাকে প্রস্তাব করাই আনি যুবককে নিয়ে রওনা করছে প্রস্রাবখানার দিকে যুবক যাইতে যাইতে বলছে মুরব্বী আমার স্ত্রী বলতেছে আপনি চাইলে নাকি কিছু পয়সা করির ব্যবস্থা করতে পারেন আমরা গরিব মানুষ কিছু পয়সা করির ব্যবস্থা করলে বড় উপকৃত হতাম মুরব্বী বলে আরে এতদিন বলো নাই কেন কত পয়সার দরকার আসো একে একেবারে নিয়ে গেছে টাকার গোডাউন অন্যান্য দিন তো নিয়ে যেত কসাবখানায় আজকে নিয়ে গেছে টাকা গোডাউন ওই যুগ ছিল কাঁচা টাকার যুগ কাগজের টাকা তো ছিল না রূপার টাকা সোনার টাকা রৌপ্য মুদ্র স্বর্ণ যুবক গিয়ে দেখে গোডাউন ভর্তি শুধু টাকা আর টাকা মুরব্বী আড়াই মনি একটি বস্তা হাতে দিয়ে বলছে কত টাকা নিতে মনে চায় বস্তা দিলাম বস্তা ভরে নিয়ে যুবক স্বর্ণের টাকা দিয়ে বস্তা বোঝাই করছে করে মুখ বাঁধছে আড়াই মনি বস্তা তো হলো ধানের হিসেব দান ঢুকাইলে আড়াই মন স্বর্ণের টাকা ঢুকাইলে এখন আড়াই মন থাকে না বিশ পঁচিশ মন হয় পর্যন্ত অনেক বেশি স্বর্ণের ধানের এখন এই যুবক বস্তা নিয়ে টানাটানি করতেছে কিন্তু বস্তা তো নড়ে না ওজন অনেক বেশি মুরব্বী হারিকেন হাতে তামাশা দেখতেছে যুবকের যুবক এবার বলছে মুরব্বী বড় মেহরবানি করলেন থানার পরিবর্তে টাকার গোডাউন দেখাইলেন গেট খুলে দিলেন বস্তাও দিলেন টাকা নিয়ে যাওয়ার অনুমতিও দিলেন আর একটু মেহরবানি যদি করতেন ওই কি একটু বস্তাটি আমার মাথায় তুলে দেন মুরব্বী হারিকেন রেখে এই বিশ মনি বস্তা যুবকের মাথায় যে নাড়তে পারবে না দশ কেজি এ যদি বিশ মন মাথায় নেয় পেটের ভিতরে কিছু থাকে এখন দুর্গন্ধে স্ত্রীর গুম ভেঙে গেছে কি করবেন কি করবেন কয় না টাকার বস্তা মাথায় নিয়েছে তো আমি তো দেখি পায়খানার গন্ধ ওইটা বস্তার চাপে এমন হয়েছে অসুবিধা নেই টাকার বস্তা তো কই বস্তা তো বাতি জ্বালা আছে স্ত্রী বাতি জ্বালায় দেখে কাঁথা বালিশে শুধু গু পায়খানা বস্তা নেই তো শুধু দেখি পায়খানা বস্তা তো নেই তো বস্তায় তো মাথায় নিয়েছিলাম তো কই বস্তা এখন তো আজকে তোর দোষ তোর পরামর্শই তো আমি টাকার বস্তা মাথায় নিয়েছি না হয়তো বস্তা হয়েছে স্ত্রী বলছে থাক বাবা দরকার নেই আমাদের টাকা পয়সা তুমি প্রস্তাব করো এটাই ভালো টাকা পয়সা মাথায় নিয়ে এই কাঁথা বালিশ পায়খানা দিয়ে সারকার করার দরকার এই অবস্থাটা কেন করছে বেশি যদি কেজি দশেক বস্তায় নিয়ে তাহলে হাতে নিয়ে চলে আসতে পারছে পায়খানা করা লাগতো না কিন্তু বেশির কারণে বিষ মাথায় নিয়ে এখন পায়খানা করে কাঁথা বালিশ সারকার টাকাও হারাইলো কাঁথা বালিশও নষ্ট করল তা আমাদের স্বভাব হইল বেশি দরকার হোক আর না হোক এটা দেখার বিষয় না বেশি চাই কোটি কোটি টাকার মালিক ছেলেও নেই মেয়েও নেই কোনো বারিশ নেই এরপরও টাকা চাই জোর পূর্বর আরেকজনের জায়গা দখল করে আরেকজন থেকে ঘুষ খায় এমনকি আল্লাহ আমার মাদ্রাসা থেকেও ঘুষ খায় মাদ্রাসা বিল্ডিং করতেছে আমাকে বিশ লক্ষ টাকা না দিলে বিল্ডিং করতে দিব না বাস্তব কথা বলছে আরও বেশি চাই অথচ জানে আমার ছেলেও নেই মেয়েও নেই আমার এর পাশে কে খারাপ এরপরও আরো চাই এটা হলো স্বভাব আল্লাহ না তো আল্লাহ বাকে জিজ্ঞেস করলেন বা তোকে নোকটা দিব কয়টি নিবি বা উত্তর দিল আল্লাহ একটি একের কম তো আর কোনো সংখ্যা নেই আল্লাহ বন্ধুরা জিজ্ঞেস করলেন বা একটি কেন নিবি বা জবাব দেয় আল্লাহ আপনি যে একজন এই জন্য একটি আল্লাহ আপনার এক তাই আমি এককে পছন্দ করি তৌহিদকে ভালোবাসি তৌহিদের সাথে একের সাথে যাতে আমার মিল থাকে এই জন্য আমি নকটা একটি নিব একাধিক নিব না আল্লাহ আব্দুল যেন বলে দিলেন ও বা এই এককে পছন্দ করার দরুন একের সাথে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে আমার কালাম মহাগ্রন্থ কোরআনে কারিমের প্রথম স্থান তোর জন্য বরাদ্দ করে দিলাম জগতের কোটি কোটি মানুষ আমার কালাম তালাবাদ করবে প্রথমে তো উচ্চারণ হবে বিসমিল্লাহ রহমান রাহিম তোকে দিয়ে কালাম তালাবাদ শুরু করবে আল্লাহ একে হা ও একে গো একে চো বুজুর্গান এদিন বলেন একের সাথে সম্পর্ক গড়ে তোলো একের কথা বলো এককে খোঁজ করো এককে তালাশ করো এককে হাত করার চেষ্টা করো দেখবে পুরা কায়নাত পুরা সৃষ্টি জগৎ তখন তোমার তখন তোমার অবস্থা হবে যত মেরা দশর মেরা ফলক মেরা জমি মেরি যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी ও আল্লাহ তুমি যদি আমার হও পুরা কায়নাত পুরা সৃষ্টি জগৎ হবে তখন আমার আর তুমি যদি আমার না হও আমি পৃথিবীর বাদশাহ হতে পারি বাস্তবে আমি পথের ফকির খালি হাত আমাকে বিদায় দিতে হবে কমে মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয় কালিউবি আরবি সাহিত্যের কিতাব এই কিতাবে একটি বাস্তব আর সত্য ঘটনা উল্লেখ আছে বাদশাহ হারুন রশিদের ঘটনা আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা খলিফা হারুন রশিদ যার রাষ্ট্রের আয়তন ছিল প্রায় তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল আমাদের বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর ওনার রাষ্ট্র তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল বিস্তৃত ঘটনাক্রমে এই বাদশাহ হারুনুর রশিদ একজন কালো কুশ্রি বান্দি আর কাশিকে ভালোবাসেন এই ভালোবাসার সম্পাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে এরা এখন সমালোচনা করে এই বিশাল রাজ্যে বুঝি বাদশাহ সুন্দরী যুবতী দেখেনি এ কালিশালি কুশ্রি এ বাঁধি ফেলে ভালোবাসার জন্য তাদের সমালোচনার আওয়াজ বাদশার কানেও মাঝে মধ্যে পৌঁছে বাদশাহ দেখলেন কেন আমি একে ভালোবাসি এরা সমালোচনা করে এদেরকে বুঝিয়ে দিতে হবে তবে এ বুঝ কথা দিয়ে দিলে হবে না কাজ দিয়ে দিতে হবে এটাই নিয়ম কাজে বুঝাইতে হয় কিন্তু আমরা করি তার উল্টা কাজের পরিবর্তে আমরা কথায় বোঝানোর চেষ্টা করি যার কারণে মানুষ বোঝে না এই যে আমাদের দিন ইসলাম হজরত রাসুল আকলাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে গেলেন কাজে না কথা কথা কম কাজ বেশি হুজুরের কাজকে বলা হয় ফেরলি হাদিস কথাকে বলা হয় পাউলি হাদিস চাই ফেলি হোক চাই পাউলি হোক চাই সমর্থনের হোক হাদিসগুলো সব হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে সব আছে সংরক্ষিত অবস্থায় আছে এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে আমার ক্ষুদ্র দেখা অনুবাদ খণ্ড হিসাবে বলিয়ম হিসাবে যে কিতাবটি সবচেয়ে বড় দেখেছি ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তালার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বেদ রাহেমাহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ বা অন্য খণ্ডে ছেপে এসেছে বা অন্য খণ্ডে উনচল্লিশ হাজার হাদিস এই কিতাবের মধ্যে এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছে হাফিজ আহমাদুদ্দিন এবনে কাসির রাহেমাহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব জামাউল মাসানি আটত্রিশ খণ্ডে ছেপে এসেছে এরপরে নম্বরে যে কিতাবটি বড় দেখেছি ইমাম তবরানের রাহমাহুল্লাহ তালা সংকলিত হাদিসের কিতাব আর মজাবুল কবির পঁয়ত্রিশ খণ্ডে ছেপে এসেছে এরপরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি ইমাম বুহারের আহমদুল্লাহ তালা আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রাহমাতুল্লাহ তাআলা সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ পঁচিশ খণ্ডে ছেপে এসেছে এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি ইমাম বাইহাতে রাহমাতুল্লাহ তাআলা সংকলিত হাদিসের কিতাব আসুনানুল কুবরা চব্বিশ খণ্ডে ছেপে এসেছে এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি শেখ আলী আল মোত্তাকে রাহমাতুল্লাহ তাআলা সংকলিত হাদিসের কিতাব কাঞ্জুল আঠারো খন্ডে ছেপে এসেছে এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি ইমাম বৈহাতে রাহেমহুল্লাহ তালার সংকলিত আরেকটি হাদিসের কিতাব মারেফাতে সুনানে আসা পনেরো খন্ডে ছেপে এসেছে এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি ইমাম আব্দুর রাজা রাহেমহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্না দশ খন্ডে ছেপে এসেছে আরেকটি কিতাব হাফেজ নুরউদ্দিন আল হাইসমি রাহেমউল্লাহ তালার সম্বলিত হাদিসের কিতাব মজমাউল জওয়ায়েদ ও মম্বাউল ফওয়ায়েদ দশ খণ্ডের ছেপে এসেছে এর এরপরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি ইমাম ইবনে হেব্বান রাহেমউল্লাহ তালার সম্বলিত হাদিসের কিতাব আসহিল ইবনে হেব্বান সাত খণ্ডে ছেপে এসেছে এই বড় বড় হাদিসের কিতাবগুলো একটু খুলে দেখুন তিন ভাগের দুই ভাগ থেকেও বেশি হাদিস হলো ফেরেনি নবী করেছেন করে বুঝাইয়েছেন কাজের মাধ্যমে বুঝিয়েছেন তিন ভাগ থেকে এক ভাগেরও কম হইল কাউলি হাদিস কথা দিয়ে বুঝাইছে এটা নিয়ম কাজে বুঝাইতে হয় কিন্তু আমরা মাসাল্লাহ কথার বাহার কাজের ঠুনঠুন বিশেষ করে দেখবেন যখন ইলেকশন আসে তখন মাসাল আমাদের নেতা নেত্রীরা মঞ্চে দাঁড়ায় কথার বাহার কত ওয়াদা অঙ্গীকার ওনার বক্তব্য শুনলে মনে হয় শুধু ভোট দিতে দেরি হবে এরপরে আমাদের পুরা এলাকা সোনায় পরিণত হতে আর দেরি হবে না এই অবস্থা এবং ওনার আকলা চরিত্র আচার আচরণ ব্যবহার কি মাধুর্যময় কি সুন্দর দশ হাত দূর থেকে আপনাকে পনেরো হাত লম্বা সালাম দিবে সালাম আলাইকুম এরপরে আরও কত কথাবার্তা আপনার সাথে আসলে কিন্তু আপনাকে চিনেও না কেন এত সুন্দর আচরণ একটি ভোটের লালসা এমনকি এমনও ঘটনা ঘটছে প্রার্থী রাতের বেলায় ভোট কালেকশন করে হাঁটতে হাঁটতে দেখে যে রাস্তার কিনারে একজন মানুষ দাঁড়াচ্ছে আট দশ হাত দূরে তো এই সময় এই দূর থেকে আগে ভাগে সালাম দিয়ে দেয় তো বেচারা পনেরো হাত লম্বা সালাম দিয়ে সালাম আলাইকুম দেখে যে লোকটি মাপে না চুপচাপ তো বুঝছে এটা আমার বিরোধী পার্টির লোক এই জন্য উত্তর দেয় বলছে আরে ভাই হয়তো বিরোধী পার্টির হবেন আর কি সালাম তো দিলাম উত্তর তো অন্তত দিবেন ভোট দেন আর না দেন তাও দেখে মাথায় না কথা বলে আরে ভাই আমি অন্তত একজন মুসলমান সালাম উত্তর দিবেন তাও মাথায় না আর আমি অন্তত একজন মানুষ আপনি একবারেই কথা বলেন এই পরিমাণ বিরোধিতা তাও দেখে কথাবার্তা নেই আরে আল্লাহর একজন মাকলুক তো কথা বলে দেখে তাও কথা বলে সাহস করে এগিয়ে গিয়ে দেখে যে খেজুর গাছ এতক্ষণ এত লম্বা সালাম কথাবার্তা কাকে দিতেছে খেজুর গাছ মরা খেজুর গাছ মাথা খাতা বোঝা নাই ডাল নেই তো দূর থেকে দেখা যায় মানুষ দাঁড়ায় গেছে আসলে খেজুর গাছ তো ইলেকশনের আগে খেজুর গাছের সাথে পর্যন্ত কথাবার্তা কত সুন্দর আচরণ একটি হোটেল লাগছে আমরাও তখন ধোকা খেয়েছি আমরা তখন মিছিল বের করি কি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আসলে আল্লাহ পাক অন্তরে ঢেলে দেন যা বাস্তব তা এই জন্য বাস্তব কথাটি মানুষের অন্তরে ঢেলে দিলেন মুখ দিয়ে বের হচ্ছে অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কারণ চরিত্রকে তুলনা দিয়েছে ফুলের সাথে ফুল পবিত্র কতদিন যতদিন বাগানে আছে গাছের ডাল গাছের ডাল থেকে ফুলকে ছিঁড়ে তুলে বাইরে নিয়ে আসছে এখন পবিত্র থাকবে না পছন্দ করবে পছন্দ আগের মতো সুন্দর থাকবে না শুকিয়ে যাবে গ্রাম পাওয়া যাবে না দুর্গন্ধ ছড়িয়ে পড়বে দুর্গন্ধ যতদিন বাগানে আছে গাছের ঢালে ফুল পবিত্র বের করে নিয়ে আসলে এখন আর পবিত্র থাকে না পছন্দরে দুর্গন্ধ বেরিয়ে পড়ে তখন তাকে ডাস্টবিনে বেরতে হবে তেমনিভাবে আমাদের নেতা নেত্রীরাও হবে ইলেকশনের বাগানে যতদিন আসেন মাসা ফুল কি পবিত্র এর থেকে আরো শতগুণ বেশি পবিত্র তখন দেখবেন মাসালার টুপিও মাথায় আছে পাঞ্জাবিও গায়ে পায়জামাও গরমে আছে যদিও টাকুন নিচে তারা গুলজুক দিচ্ছে ইলেকশনে জামালা এত খেয়াল করা রাখা খেয়াল করা রাখা যায় না টাকুন নিচে না উপরে জমি মসজিদে গিয়ে নামাজ কালামও পড়ে দাঁড়ায় সালাম মধ্যে অজু দাস কখন করছে না করছে উনি জানেন না আল্লাহ ভালো জানেন আমরা জানি না অজু কখন করছে নামাজ কত পবিত্র নামাজ কালাম পড়ে মসজিদে এসে যখন এই রিক্সানের বাগান থেকে বেরিয়ে আসে চাই পাশ করে বেরুক আর ফেল করে বেরুক এই এখন ফসন শুরু আগে তো দশ হাত দূর থেকে পনেরো হাত লম্বা আপনাকে সালাম দিত এখন আপনি যদি তার কানে ডগা দাঁড়ায় বিশাল লম্বা সালাম দেন তাকাবেও না কে ডিস্টার্ব করতেছে এখন কই গেল পবিত্রতা সব শেষ এখন আর আপনাকে চিনে না আগে আপনার খেজুর গাছকে পর্যন্ত সালাম এখন মানুষ পাশে আসে তাও এখন খেজুর গাছ মনে করে চিনি না তখন তো খেজুর গাছকে মানুষ মনে করছে এখন মানুষকে খেজুর গাছ মনে করে এখন আর সালাম দেয় না এখন আর চিনি না মনে করে এটা খেজুর গাছ এর সাথে কথা বললে কি লাভ আসলে ব্যাপার হইল আহ দেখবেন বাবরচি যখন সিন্নি পাকান সিন্নি চিনেন তো হ্যাঁ ফার্সি শব্দ আসলে ছিল সিরিনি আমরা সংক্ষেপে বলি সিন্নি সিন্নি পাকানোর সময় যদি না নাড়া হয় পাতিলের তলায় পোড়া লাগে তিতা হয়ে যায় সিন্নি খাওয়া যায় না তো সিন্নিকে একটি কাঠি দিয়ে নাড়তে হয় বাঁশের কাঠি কাঠের কাঠি এই ধরনের কাঠি দিয়ে নাড়ে আজকে ঘরে গিয়ে দেখবেন এই কাঠির মাথাটা কালো কেন কালো হইল আগুনে ডুবতে ডুবতে এই বেচারা আগুনে ডুবল করতে করতে তার কপাল পড়া গেছে কালো হয়ে গেছে এই কাঠি আগুনের গরম সহ্য করলো আগুনে ডুব দিল সিন্নি যাতে পোড়া না লাগে সিন্নি প্রস্তুত হওয়ার পর যখন খাওয়ার উপযোগী হয় কাঠের কিসমতে দুই এক লোকমা থাকে যারা কাঠে ঘুরেছিল সব ওদের ফেটে কাঠের কিসমতে আধা লোকমাও নেই বরং কাঠের গায়ে যে একটু সিঙ্গি লেগে আছে এটা একবারে পরিষ্কার করে চাপ করে খেয়ে ফেলছে যারা কাঠে ঘুরেছে তারা কপাল পড়লো কাঠির কিন্তু ফ্যাট বললো যারা কাঠে না আইল তাদের কাঠের কিসমতে আধা লোকমা নিয়ম নেই ঠিক তেমনিভাবে আমাদের নেতা নেত্রীরা সকলের কথা বলি না দুই চারজন ভালো আছে না হয়তো দেশ চলতো না অধিকাংশের অবস্থা হইল এমন আমাদেরকে এই কাঠির মতো ঘুরে তো আজকে হরতাল পিকেটিং করতে হবে তো স্যার আকাশ থেকে যেন আগুন পড়ে প্রচণ্ড গরম তো তোর কপাল না আজকে অবরোধ যেতে হবে বাইরে অবরোধ তো স্যার তুফান বৃষ্টি তো তোর মাথা ভিজবে তো আজকে স্ট্রাইক যেতে হবে বাইরে তো পুলিশ খুব গরম ও ডান্ডা তোর ভিটে পড়বে আজকে অমক খানের স্মারকলিপি দিতে হবে মিছিল নিয়ে যেতে হবে ও স্যার সরকার খুব গরম তো জেল তুই বুকবি এরপর যখন রিলিফের গম আসে আটা আসে ওইটা তো আমার তাহলে কপাল ফুললো আমাদের আর ফ্যাট বোঝাই হলো যে আমাদেরকে গুলে লয়ে আসে এই হলো আমাদের অবস্থা এরপরও যদি সজাগ না হই না বুঝি না জানি অপরাধ আর কাজ তাই আমরা মাঝে মধ্যে বলি যে ভাই দেখা যায় বাঙালি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে তো এক দল জোড়া চিৎকার দেয় মিটিং মিছিল এইবার জাগিতে হইবে মিটিং মিছিলের চিৎকার শুনে বাঙালি জাগে জাগার পরে দেখে ঘুমানোর সময় দেখেছিলাম চালের কেজি বিশ টাকা জাগার পরে দেখি পঁচিশ টাকা পাঁচ টাকা বেড়ে গেছে আবার ঘুমায় কিছুদিন পরে আরেক দল এইবার জাগিতে হইবে আবার মিটিং মিছিল হাঙ্গাম করে জাগায় জাগার পরে দেখে চালের কেজি তিরিশ টাকা তো ঘুমানোর সময় দেখেছিল পঁচিশ জাগার পরে দেখি তিরিশ আবার ঘুমায় আরেক জায়গায় আবার জাগায় দেখে পঁয়ত্রিশ এখনও বুঝে আসা যে বাবা জাগার দরকার নেই জাগলে তো পাঁচ টাকা বাড়ে ঘুমে থাকলে স্থিতিশীল থাকতো দ্রব্য যাই হোক আল্লাহ বাদশাহ হারুন রশিদের কথা চলতেছি কথায় না বুঝাইতে হবে কাজে নেতা নেত্রীরা শুধু কথায় বোঝায় এই জন্য শান্তি আসে আমাদের নবী করিম সাল্লাহ দিন ইসলাম বুঝিয়ে গেছেন কাজের মাধ্যমে শুধু কথায় এই জন্য বুজুর্গান দিন বলেন কাজ কর কথা ছাড়ো কথা নহে সার ইহ কর কালে কাজ হইবে ওপার কাজ কর কথা ছাড়ো যদি না হয় কিছু ষোলো আনা না হইলে হইবে কিছু কিছু কাজ কর হারুন রশি ভাবলেন যে কেন আমি এই কালো কুসি বাঁধিকে ভালোবাসি এদেরকে বুঝিয়ে দিতে হবে তবে বুঝ কথা দিয়ে দিলে হবে না কাজ দিয়ে দিতে হবে কাজ দিয়ে বুঝ দেওয়ার লক্ষ্যে একদিন মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়া করলেন এরা আসলো এদের উপস্থিতিতে বাদশাহ বললেন আমার ট্রেজারিতে স্বর্ণমুদ্র রৌপ্যমুদ্র হীরা মণিমুক্তা যাও আর যা কিছু আছে এগুলো মাঠের মধ্যে ছিটিয়ে দাও মন্ত্রী মিনিস্টার বলে সর্বনাশ বাদশার তো দেমাক দেখা যায় ঠিকানায় নেই এগুলো কি ছিটানোর বস্তু কিন্তু বাদশার হুকুম ছিটানো হইল যেন আকার জমিনে নেমে আসলো তারা কারণে জন্ম জন্ম করছে এবার বাদশাহ বললেন এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে এ কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী কি শিক্ষামন্ত্রী কি অর্থমন্ত্রী কি বনমন্ত্রী কি জঙ্গলমন্ত্রী কি পশুমন্ত্রী কি হাইওয়ান মন্ত্রী কে কার আগে মাঠে ঝাঁপিয়ে পড়বে মুহূর্তের মধ্যে ময়দান পরিষ্কার সব স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা হীরা মণি মুক্তা জওহার মন্ত্রী মিনিস্টারদের বস্তার ভিতরে কালো কুস্তি বাঁধিটিও সেই মজলিসে আছে সে বাদশার পার্শ্বে দাঁড়াইয়ে বাদশার কাঁধে একখানা হাত রেখে মন্ত্রী মিনিস্টারদের তামাশা দেখতেছে মন্ত্রী মিনিস্টাররা হীরা মনে মুক্তা ঘুরায় আর বলা বলি করে যে এতদিন তো দেখতাম রং নেই স্মৃতি নেই সৌন্দর্যতা নেই আজকে তো দেখি বুঝবুদ্ধিও নেই এর জন্য বাদশাহ থাকুন এক মুহূর্তে মনে মুক্তা কুড়িয়ে কুটিপতি হতে পারত সে তামাশা দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় বুঝবুদ্ধিও তো দেখি নেই এর জন্য বাদশাহ থাকুন যাই হোক মানে মুক্তা কোরআন শেষ বাদশাহ বললেন সকলে পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন মন্ত্রী মিনিস্টার হাতে বস্তা নিজ আসন গ্রহণ করুন এবার সকলের সামনে বাদশাহ ওই কালো বান্দিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন ও বান্দি এমন সুবর্ণ সুযোগ কি ভবিষ্যতে হাতে আসবে বাঁধি বলছে না আসার সম্ভাবনা একটু বেশি তো তাহলে সুযোগ কেন হারিয়ে ফেললি মনে মুক্তা কেন এলি না বালি বলে বাদশাহ একটু আগে আপনি যে কথা বলেছিলেন যে এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে আপনি এই কথার উপর এখনো অটল আছেন আগের যুগের রাজা বাদশারা যা বলতো তার উপরে অটল থাকতো জীবন যেত তারপরও কথা ভাঙত না কথা অটল থাকত আমি যখন ক্লাস ফোরে পড়ি একটি কবিতা পড়েছিলাম গবুচন্দ্র রাজা বলে গবুচন্দ্রে ডেকে আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে কান থেকে ও পারবে না গো যতই মরুক শোকে আসবে আমার যতে প্রজা আসবে তত লোকে মন্ত্রীকে ডেকে বলছে আইন শুনাই দাও আমার দেশে কাঁদা নিষেধ জোরপূর্বক হাসির রাজ্য বানায় আমরা যেভাবে জোরপূর্বক ডিজিটাল বাংলাদেশ বানাই এভাবে আর কি হাসির রাজ্য বানায় জোরপূর্বক কাঁদা নিষেধ যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে আইন শুনে দিল এখন জনসাধারণ শুলের বয়ে কেউ আর কাঁদে না শুধু হাসে আর ওই সময় নিয়ম ছিল দৈনিক একজন অপরাধীকে যদি শুলিতে না চড়ানো হয় তো শুলি নষ্ট হয়ে যায় এখন অপরাধী নেই শুলি নষ্ট হওয়ার পথে মন্ত্রী এসে বলছে রাজা মশাই কোনো অপরাধী নেই কেউ কাঁদে না সবাই হাসে শুলি নষ্ট হতে চলছে এখন শুলি রক্ষা করার কি বুদ্ধি রাজা বলছেন আশ্চর্য কথা বুলেও কি কেউ কাঁদে না বুলে কাঁদবে কি করে আপনার আইনের যে পাওয়ার কাঁদা তো বুলে গেছে লোকজনকে ডাকো দেখি তো লোকজনকে ডাকা হল রাজা নিজে বলছেন তোমরা কি বুলেও কাঁদো না রাজা মশাই বুলে কাঁদবো করতে আপনার আইনের যে তেজ আমরা তো কাঁদা ভুলেই গেছি আমাদের এখন অবস্থা হইল পাঠশালাতে ছাত্র দল ব্যত্র খেয়ে হাসে রোগ বিছানায় শুয়ে রুগী অনায় আসে শিক্ষকেরা পিঠেরও ছাত্র হাসে আর রুগী বেডে গোড়াগুড়ি খায় আর হাসে কেউ কাঁদে না রাজা বলছে আশ্চর্য কথা কাঁদা কোনোদিন মানুষ বলে এ কথা বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখায় দিলেন দেখো এভাবে কাঁদতে পারে মন্ত্রী গোবর জন্য দাঁড়ায় বলছে রাজা মশাই যে কানবে আপনার আইন তাকে শুরুতে চটতে হবে আপনি যে এখন কানলেন করছেন রাজা বিপদে আমরা হলে তো রাতারাতি সংসদ ডেকে আইন পরিবর্তন করে দিতাম কিন্তু রাজা বলেন আমার আইন নড়বে না এক চুল আমার সাজা আমি নেব তৈরি কর আমার আইন ভঙ্গ করা যাবে না আইন বলবৎ থাকবে আমাকে শুনিতে চড়াও অসুবিধা নেই তারপরে আইন ভঙ্গ করা যাবে আইনের আগে মূল্যায়ন ছিল এখন না আইনের মূল্যায়ন নেই যে করে সেও মানে না তো অন্যরা মানবে কথা বাদশাহ হারুন রশিদকে জিজ্ঞেস করলো বান্দি একটু আগে যে আপনি বলেছেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে এই কথার উপর আপনি এখনো অটল আছেন বাদশাহ হারুন রশিদ জবাব দিলেন হ্যাঁ আমি এখনো অটল আছি বাঁধি বলছে তাহলে একটু লক্ষ্য করুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে বাঁধির হাত তো হারান রশিদের কাঁধের উপর তার মানে বাঁধে বুঝাই দিল যে বাদশাহ এই মন্ত্রী মিনিস্টারদের বস্তার ভিতরে হিরামণি মুক্তা জাওহার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এদের মালিক তো আপনি তাই এই বস্তার সব সম্পদের মালিক আপনি আর আমি যে এখন আপনার মালিক এক মুহূর্ত পূর্বে আপনি ছিলেন আমার মালিক আমি ছিলাম আপনার দাসী এখন আমি আপনার মালিক আপনি হয়ে গেছেন আমার গোলাম অতএব এই সব কিছুর মালিক এখন কে সব কিছুর মালিক এখন আমি মন্ত্রী মিনিস্টারের এখন মাথা নিচের দিকে হায় হায় কি করি বাদশাহ বুঝাই দিলেন তার এই বুদ্ধির কারণে জ্ঞান আর তীক্ষ্ণতার কারণে আমি তাকে ভালোবাসি তার সুর আর রং দেখে ভালোবাসি ভালোবাসার বস্তু সুর তার রং রং নয় ভালোবাসার বস্তু হইল সিরত তাই বুজুর্গানে দিন বলেন সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা দেখার বস্তু হলো সিরত সুরত তো বান্দি বুঝাই দিল যেহেতু বাদশাহ এখন আমার পুরা তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল যদি রাজ্য এখন আমার সবকিছু বিসমিল্লার বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে যেন দেখায় দেয় যে ওই এককে হাত করো যদি এককে হাত করতে পারো একের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো তাহলে পুরা কায়নাত পুরা সৃষ্টি জগৎ হবে তখন তোমার তখন তোমার অবস্থা হবে যে জমিতে রে লিয়ে রে লিয়ে ইয়ে জমিতে রে রে লিয়ে लिए उन फका तेरे लिए है तू है मालिक के लिए उन फका तेरे लिए है तू है मालिक के लिए তখন এই জমিন এই আকাশ এই বাতাস এই চন্দ্র এই সূর্য এই গ্রহ এই নক্ষত্র সব কিছু তখন তোমার যেহেতু তুমি তোমার মাওলার তো বিসমিল্লার বা তৌহিদ শিক্ষা দেয় আলিফের মধ্যে সেই তৌহিদ নেই এই তৌহিদের কারণে আল্লাহ আব্দুল আলমী প্রথম বর্ণ আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় বর্ণ বা দিয়ে কালামের পাক শুরু করলেন প্রথমে যাতে বন্দারা তৌহিদের শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে সৈয়দনা হজরত আলী মুরতাজা বলতেছেন সৃষ্টি জগতের শুরু লগ্ন থেকে নিয়ে আমদ পর্যন্ত যত এলেন যত বিদ্যা যত শিক্ষা এসেছে এবং আসবে সব কিছুর মূল উৎস হল আসমানি কিতাব সমূহ আসমানি কিতাবের বাইরে কোনো শিক্ষা নেই কোনো কিছু নেই আগেকার যুগের নবীরা এগুলো শিখাইতেন আল্লাহ পাক শিখাইতেন এভাবে এভাবে দুনিয়ায় চলতে হলে এভাবে করতে হবে এগুলো আগে শেখানো হইতে বেশি শরীয়ত আসছে পরে এরপর হজরত আলী মুরতাজা রাজি আল্লাহ বলেন এই আসমানে একশত তিনখানা কিতাবে যা কিছু আছে সব কিছু একা আমাদের কিতাব কোরআনে কারিমে দিয়েছে এবং তিরিশ পারা কোরআনে কারিমে যা কিছু আছে সব কিছু সুরায় ফাতেহার মধ্যে আছে আল্লাহ ইবনে শাহিদ রহমতুল্লাহ শুধু সুরায় ফাতেহার তাফসির লিখেছেন আশি খণ্ডে পুরা কোরআনে কারিমের তাফসিল লিখেছেন এক হাজার খণ্ডে এক হাজার বলিয়ন এক হাজার বলিয়ন তাফসিল লেখার পর বলতেছেন আল্লাহ আলমী তার কালাম কোরআনের তাফসিরের যে এলেম আর বিদ্যা আমাকে দান করেছেন এর থেকে একটি ফোটা এই এক হাজার বলিয়নে রাখলাম বাকি ওনার সিনে রয়ে গেছে শুধু বিসমিল্লা শরীফের তাফসির লিখেছেন পঁচিশ খণ্ডে ইদানিং এ কথা আল্লামা মুসা খান লাহোর জামে আশাদিয়ার উস্তাদ শুধু লফজে আল্লাহ আল্লাহ তাফসির লিখেছেন পাঁচশো বিশটা আমি পড়েছি তার কিতাব পাঁচশো বিশটা শুধু আল্লাহ শব্দের তাফসির এই যুগের মানুষ হতে এইভাবে আল্লাহ পাক দান করছেন এলেন একটা অক্ষরের আর একটা শব্দের তাফসির করতেছেন আল্লাহ শব্দের তাফসির পাঁচশো বিশটা সৈয়দানা আলী মুমতাজা আল্লাহ তালা বলেন পুরায় সুরায় ফাতেহার মধ্যে যে এলেম আর বিদ্যা আছে এগুলো সব একা বিসমিল্লা শরীফে আছে পুরা বিসমিল্লায় যে বিদ্যা আছে এটা বিসমিল্লার প্রথম অক্ষর বায়ের মধ্যে আছে বা মানে সঙ্গে সাথে আমরা আবাদত বন্দী করি যা কিছু করি যাতে আমি আল্লাহর সাথে হইতে পারি আল্লাহ আমার সাথে হইতে পারে এরপরে হজরত আলী মুতাজার আলী আল্লাহ বলেন বিসমিল্লার বায়ের মধ্যে যা কিছু আছে সব কিছু বায়ের নিচে এই লোকটা বিন্দুর মধ্যে আছে কারণ সব কিছুর মূল উৎস এক তহিদ এই তহিদের শিক্ষা বিসমিল্লার বায়ের লোকটার মধ্যে এই জন্য আল্লাহ রবুল আলমী আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কালাম শুরু করলেন যাতে বন্ধা প্রথমে তহিদ শিখতে পারে ডক্টর ইকবাল মধুমের জন্য বলে গেছেন তৌহিদ কি আমানত সিনো মে হায় আমারা तोहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा चीन अरब हमारा हिंदो से था हमारा हम वतन है हम চীন আরব হামারা তৌহিদ আমাদের অন্তরে লুকিয়ে আছে অতএব আমাদেরকে মেটানো এত সহজ নয় ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত দুনিয়ার কাফের গোষ্ঠী চেষ্টা প্রচেষ্টার মধ্যে কোনো ত্রুটি করেনি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলামকে মেটানোর জন্য যত মিটাতে চায় এটা আরও ছড়িয়ে পড়ে প্রচলিত হয় মেটানো সম্ভব হয়নি ইনশাল্লাহ হবেও আমার ওস্তাদ এ মোহতারাম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাহুল্লাহ ময়মনসিং গেছেন ওয়াজ করতে সিং তো সিং সাধারণত ওয়াজ হয় সারা রাত মানুষও হয় অনেক বেশি এরা ওয়াজ শুনতে আসে একবারে কাঁথাবালির সাথে নিয়ে আসে ঘুমের সময় শুয়ে যায় কাঁথাবালিশ তো উনি যখন দেখতেছেন প্রায় মানুষের সাথে কাঁথাবালিশ হাজার হাজার বলতেছেন যে দেশের মানুষ কাঁথাবালির সাথে করে ওয়ার শুনতে আসে আর এই দেশ থেকে নাকি ইসলাম বিদায় করবে এটা সম্ভব হবে তো কথা বলিস কেন আনে মানে? আসল মূল উৎস তো তোই তৌহিদ কি আমানত সিনো মেহায় হায় আমারা আসান হি মিটানা নাম নিশা আমারা তো যেভাবে বিসমিল্লার বাসিন্দা আছে তৌহিদের বরকতে ও মুসলমান ভাইয়েরা তোমরাও তৌহিদের পতাকাবাহী হও ইনশাল্লাহ তোমারও অস্তিত্বকে মিটাতে পারবে না তো তৌহিদের শিক্ষা আমরা পাই না বিসমিল্লার বাসিন্দা এগুলো দশ কারণের একটা দুই নম্বর কারণ আলিফ যারা দেখেছেন আলিফের নিচের দিক মোটা না উপরের দিক মোটা উপরের দিক বিশেষ করে গাড় মাথা থেকেও গাড় মোটা আলিফের গাড় মোটা বেশি হ্যাঁ, গাড় মোটা তারও যদি গাড় মোটা হয় মানুষে কি করে এর গাড় মোটা কথা শোনে হ্যাঁ ডাক দিলাম তাকে গাড় মোটা কথাটা শুনে পছন্দ করে না তার মধ্যে কিবির অহংকার বরত্ব বুঝা যায় আর বিসমিল্লার বা আওয়াজও দিলই নম্রতা একেবারে শুয়ে আছে শুয়ে আছে মানুষ যখন ভরসা করে রাগ করে তা আমি কি তোমার থেকে কম দাঁড়াইয়া যায় আসো আমার সাথে আস্তিন বুঝায় নিজের বরত্ব প্রকাশ করে অহংকার প্রকাশ পায় দাঁড়াইয়া গেলে আর যখন দাঁড়ানো থাকে বসে যায় বসে থাকলে শুয়ে পড়ে তার মানে আমি দুর্বল আমি অসহায় আমি বিনয়ী আমি নম্র এটা বুঝায় শুয়ে আছে তো বা শুয়ে আছে আলিফ দাঁড়াই আছে আলিফের মধ্যে কিবির অহংকার বায়ের মধ্যে তাওয়াজ বিনয়ের নম্র এই জন্য আল্লাহ বাপ প্রথম অক্ষর আলিম বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর পা দিয়ে কালাম শুরু করছেন বন্দাকে বিনয়ী শেখানোর জন্য নম্রতা শেখানোর জন্য তাওয়াজও শেখানোর জন্য কেউ হয়তো বলবেন হুজুর তাও তো শুই আছে সাও শুই আছে তাও শোয়া সাও শোয়া তো তা সা দিয়ে তো শুরু করতে পারতেন বা দিতে শুরু করলেন তো এক কারণ তো হলো তা আর সার মধ্যে তৌহিদ নেই নোক্তা দুইটা এখানে তিনটা দ্বিতীয় কারণ তা আর সা যদিও শোয়া নোক্তা উপরে শুয়ে শুয়ে উপরে উঠতে চায় আর বা শুষে তো শুষে নোক্তা নিশে মানে আরও নিচে নামতে চায় হাদির শরীফে আছে মান আওয়াফার আলিল্লাহে রাফার আহ আল্লাহর বাস্তে যে নিজকে নিজে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানায় কৃষক ধান গুনায় খেতের মধ্যে দান গুনায় এরপরে যত চাষ দেয় যত মই দেয় ধান মাটির অন্ধকারে লুকিয়ে যায় ধান যেন বুঝাইতে চায় যে আমি কত ছোট্ট কত ক্ষুদ্র আমার অস্তিত্বের কোনো ভ্যালু ভ্যালু আছে কোন লজ্জায় চেহারা দেখায় তোমার অন্ধকারে লুকিয়ে থাকে চেহারা দেখাইতে রাজি আমার আল্লাহ তার এই বিনয়ী আর এই নম্রতাকে দেখে তাকে দেখে অনেক খুশি হয়ে তার থেকে বড় একটি গাছ বজাই দিলেন মাঝে মধ্যে ধান গাছ এই পরিমাণ লম্বা হয় তার মালিক কৃষক ক্ষেতের ভিতরে ঢুকলে কৃষকের মাথা দেখা যায় না ধান গাছের মাথা আরও বড় বানাই দিলেন কেন সে নিজকে নিজে ছোট বানাইছে কিন্তু ধান গাছ বড় হওয়ার পর যখন দেখতেছে তো আমার মালিক থেকেও আমার মাথা আরও বড় এখন শুরু হয়েছে কেবিরার অহংকার শীষ আরও উপরের দিকে দিয়ে নিজের বরত্ব প্রকাশ করে দানের শেষ উপরের দিকে আল্লাহ পাক বলতেছেন দান গাছ বড় মনে করতেছ অপেক্ষা করো গাড় ভেঙে দিতেছে দান যখন পাকে সে সোজা থাকে না গাড় ভেঙে নিচে দিকে যাবে শেখ ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই বন্দেন আমার মধ্যে লিখে গেছেন তার ভাষায় দানা বস্তু তার যা ভরত আছে দাস না কোষা চমসার বরকার সাথে পোস্তাস না কোষা চমসার বরকার সাথে পোস্তাস না ওই দানের বীজ যখন বুনেছে নিজকে ছোট মনে করছে আল্লাহ বড় বানিয়ে দিয়েছে আর শীষ উপরের দিকে দিয়ে যখন বড় মনে করছে গাঢ়টাকে নিচের দিকে নামাই দিয়েছে তো শিক্ষা দিলেন ও মানুষেরা নিজকে নিজে ছোট মনে করো আল্লাহ তোমাকে বড় বানায় ফেলবেন আর যদি বড় মনে করো তো বাস্তবে তুমি ছোট হয়ে যাবে তোমার গাঢ় ভেঙে যাবে মানুষ তোমাকে মূল্যায়ন করবে ছোট হইলে আল্লাহ পাক বড় হয় হজরত শেখ আহমদ রেফার ইব্রাহিমাবুল্লাহ হাঁটতেছেন ক্ষেতের আইলি দিয়ে দুই পাশে কাদা চিকন আইল দিয়ে যেতেছেন ওই দিক থেকে একটি কুকুর আসতেছে আইলের মধ্যখানে দুজন মুখোমুখি কুকুর আর শেখ আহমদ রেফারি কবিরুল সৈয়দ বংশের মানুষ এখন ক্রস করার মতো সুযোগ নেই আইল চিকন ক্রস করতে হলে যে কোনো একজন কাদায় নামতে হবে কে নামবে কাদায় উনিও দাঁড়াই আছেন কুকুরও দাঁড়াই আছে সামনে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হজরত শেখ আহমদ রেফারি বললাম মুখ খুললেন তো কুকুর তুই নাম কাদায় আল্লাহ আব্দুল আলমিন কুকুরের জবান খুলে দিয়েছেন কুকুর বলে কেন কারণটা কি আমি কেন নামবো আপনি নামেন কয় দেখ আমার উপরে নামাজ খরচ নামাজ আদায় করতে হলে পাক পবিত্রতা শর্ত কাদায় নামলে নাপাক হব নামাজ পড়তে সমস্যা তোর জন্য নামাজও নেই পাক পবিত্রতার প্রশ্নও নেই এই জন্য তুই কাদায় না আমি শুকনা দিয়ে হেঁটে যাই কুকুর বলে ভালো তো যুক্তি দিয়েছেন কাদা লাগলে আর দোয়ার ব্যবস্থা নেই দুনিয়াতে অনেক টান করছে বস এটিরও কথা শুনে মাত্র তিনি কাদায় নেমে গেলেন কুকুর সোজা আল দিয়ে হেঁটে চলে গেল উনি নেমে গেল এলহাম হইল ভো শেখ আহমদের বাড়ি আর আমার এই মাহরুকের সাথে ব্যবহার কুকুর থেকে নিজকে নিজে আরো হীন মনে করছো কাদায় নেমে গেছো এর বরকতে এমন এক ন্যামত আমি তোমাকে দান করলাম যে ন্যামত দুনিয়ার কাউকে দান করি কি ন্যামত আল্লাহ মদিনায় আবার গেছেন রওজা আফার জিয়ারত গরিব মানুষ ছিলেন এর আগেও বহু চেষ্টা করছেন সামর্থ্যে কুলায়নি মদিনায় পৌঁছতে পারেননি শেষমেশ পৌঁছেন পৌঁছার পর হরিয়াদ করতেছেন ও না না দরিদ্রতার কারণে আপনার দরবারে হাজির দিতে পারিনি কিন্তু আমার অন্তরটা এখানে থাকতো আমার দেহ তো দূরে অন্তর এখানে থাকতো অনেক কষ্টে অন্তরকেও হাজির করছি অনেক কষ্টে অন্তরকেও হাজির করছি দেখা যদি নাও দেন আমার তো আশা একটু দেখা দেন দেখা যদি নাও দেন একটু আওয়াজ হলো শুনে দেন আল্লাহ কোন বুজুর্গ শের আকারে বানাছেন রোগ সার সে বোর কাড়কা সরা পর্দা উঠা দো রোগ সার সে বোর কাড়কা সরা পর্দা উঠা দো লীলা মুঝে হোসনে ও দাদা দেখা দো आए बाहर करम सदका हुसैन बिन अली का प्यासा हूँ मुझे शरबत दीदार दिला दो मैं दूर हूँ मजबूर हूँ है सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ है सैयद आलम दीदार देखाते नहीं आवाज सुना दो দেখা সাক্ষাৎ যদি নাও দেন একটু আওয়াজ শুনতে চাই যে মজলিসে উনি এই কথাগুলো বলতেছিলেন তো মজলিসের নব্বই হাজার চেয়ারতকারী সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইও সেই মসজিদ উপস্থিত ছিলেন কথাগুলো বলতে দেরি রওজা পাখির ভিতর থেকে নুরানি একটি হাত বেরিয়ে এসছে দৌড়িয়ে গিয়ে মশাফা করলেন চুমু খেলে এই নিয়ামত দুনিয়ার আর কেউ পাইনি তিনি পাইলেন বিনয়ার নম্রতার কথা মন্তাওয়া করা দিল্লা রাখা রাখা নিজকে নিজে ছোট বানাও আল্লাহ বড় বানিয়ে নেন হজরত রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেয়েরাজে গেছেন আর সে মোল্লা এত উপরে কোনো পেগম্বরও আর যাননি ফিরে আসার পর জিজ্ঞেস করা হইল হজুর এই মর্যাদা অর্জিত হইল কিসের বিনিময় কোনো পেগম্বর এত উপরে উঠতে পারেননি আপনি এত উপরে গেলেন কিসের বিনিময় জবাব দিলেন কি আব্দি গোলামি দাসত্ব বিনয়ী দাওয়াজ নম্রতা বিনিময় আমি আমাকে সবচেয়ে বড় গোলাম সবচেয়ে ছোট মনে করি এই জন্য আল্লাহবাদ আমাকে এই মর্যাদা দান করছেন সকলের পুকুরে নিয়ে গেছেন একবার এক ব্যক্তি যাইতেছে যাওয়ার পথে মুফতি আজম ফতে আল্লাহ মুফতি মোহাম্মদ শফি রাহেমাহুল্লাহ তালার সাথে সাক্ষাৎ জিজ্ঞেস করতেছেন ভাই কাহা যা রে হো কোথায় যেতেছে তো যেতেছি হজরত খানবীর দরবারে কি জন্য ওনার দরবারে যখন বসি তা আমার মনে হয় আমার থেকে ছোট আমার থেকে তুচ্ছ আমার থেকে মূল্যহীন আর কোনো মাকলুক এই জগতে নেই এমন মনে হওয়া কি ভালো না ভালো নয় এটা জানার জন্য রওনা করছে মুফতি শফি রহমতুল্লাহ বলতেছেন बोलते से फिर मैं भी चलता हूँ मेरा भी तो यही हाल होता है তো তাহলে আমিও তোমার সাথে আসি আমারও তো এই অবস্থাই হয় এ বলতেছেন মুফতি শফি অথচ কত বড় মানুষ একদিন মুফতি শফি রহমতুল্লাহ দেখতেছেন হজরত থানবী দেখতেছেন থানবীর পাশে আরেকজন আলেম বসা হজরত থানবী জিজ্ঞেস করতেছেন ভাই ये साहब कौन जा रहे हैं आप इन्हें पहचानते हैं उन्हें কে যেতেছেন আপনি তাকে চিনেন जी हजरत मैं इनको पहचानता हूँ ये मुफ्ती शफी साहब जा रहे हैं जी আমি তাকে চিনি মুফতি শফি সাহেব যেতেছেন हजरत थाने बोले नहीं भाई ये तो उन हस्तियों में से हैं जिनके सर के बाल से लेकर पैर के नाखुन तक पूरा के पूरा एलेन है এ তো ওই ব্যক্তিদের একজন যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখের আগা পর্যন্ত পুরোটাই এলেন কত বড় মানুষ কত বড় মানুষ আর উনি বলতেছেন মেয়েরা ভি তো এই হাল হতা হয় তার মাই ভি চলতাম উনিও চললেন দুজন হইল কিছু দূর যাওয়ার পর সাক্ষাৎ খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ তালার সাথে জিজ্ঞেস করলেন ভাই তুম দোনো কাহা যা রায় ও তোমরা দুজন কোথায় যাও তো আমরা হজরতের দরবারে যাই কেন যাও তো হজরতের দরবারে গেলে আমাদের মনে হয় যে আমাদের থেকে তুচ্ছ আমাদের থেকে মূল্যহীন আমাদের থেকে কম দামি আর কোন মাহলুক এই জগতে নেই এমন মনে হওয়া ভালো কি ভালো নয় এটা জানার জন্য যেতে খাজা আজিজুল হাসান মজুব রাহেমাহুল্লাহ বলতেছেন ফের মাই ভি চলতা মেয়েরা তো এই হাল তো তাহলে আমিও আসি আমারও তো এই অবস্থা হয় তিনজন তিনজন গেলেন হজরত আমার গিয়ে বলছেন হজরত যখন আমরা আপনার বসি আমাদের মনে হয় আমাদের থেকে ছোট আমাদের থেকে তুচ্ছ আমাদের থেকে মূল্যহীন আর কেউ এ জগতে নেই এমন মনে হওয়া ভালো না বাবা মা এটা জানতে আসে আমার কথা বলেন যে ভাই আমারও তো এই অবস্থাই হয় যখন তোমাদেরকে নিয়ে বসি মনে হয় আমার থেকে তুচ্ছ আমার থেকে ছোট আমার থেকে মূল্যহীন এই কায়নাতার সৃষ্টি জগতে আর কেউ নেই এমনি আল্লাহ হাকিমুল উম্মত বানাইছে শেখুল আরব আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী যার কদমে ধৈর্য বর্গতে এখন সিলেট জেলা উজ্জ্বল সিলেট জেলা প্রস্তুতি এখানে তিনি একা করতেন আমার আব্বাজান রহমতুল্লাহ তখন সিলেট থাকতেন আব্বাজান রহমতুল্লাহ আলহের মুখে শুনেছি তারা পর হজরত এক ঘন্টা বয়ান করতেন তো যেখানে দাঁড়িয়ে বয়ান করতেন মাথার উপরে একটি বাতি ছিল আব্বাজান বলেন তো বাতির দিকে তাকাইলে আর তার চেহারা দিকে তাকাইলে বাতির থেকে তার চেহারার নূর আরো বেশি উজ্জ্বল মনে এরকম যাকে শেখুল আরব আজম আরব